السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে এই পবিত্র দিনে আল্লাহ সুবহানহুয়া আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা রমাদন মাসে অবস্থান করছি এই রমাদন মাস বাকি এগারোটি মাসের উপর নিজের অবস্থানকে নিজের মর্যাদাকে সমুন্নত করেছে একমাত্র কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে এই ব্যাপারগুলো আমরা গত জমায় আলোচনা করেছি এই রমাদন মাসে একজন মুসলিমের যে দায়িত্ব তার গোনা ক্ষমার জন্যে আল্লাহ সুফানাহুয়া তালার সামনে দাঁড়িয়ে সলা আদায় করার ব্যাপারে গত জমায় আমরা আলোচনা করেছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল আসিয়াম আল আও আল ইমস্যাক সিয়াম মানে হল সিয়াম বা সোম এর অনেক অর্থ হতে পারে একটি অর্থ হচ্ছে আল ইমস্যাক নিজেকে আটকে রাখা বিরত রাখা সিয়ামকে সিয়াম বলা হয় এই কারণে যেহেতু এই সিয়াম আপনাকে এবং আমাকে পানাহার জৈবিক চাহিদার মতো কাজ থেকে আমাকে এবং আপনাকে বিরত রাখে যদিও এই কাজগুলো হালাল ছিল আমার জন্য কিন্তু সুবহ থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই যে লম্বা প্রায় পনেরো ঘন্টা সময় আমরা পানাহার এবং যাবতীয় জৈবিক চাহিদা থেকে নিজেদেরকে বিরত রাখছি এই যে বিরত রাখা এটাকে বলা হয় সিয়াম আমরা পনেরো ঘন্টা প্রায় সিয়াম পালন করছি ইংল্যান্ডে যারা আছেন ওনারা প্রায় ১৯ ঘন্টা সিয়াম পালন করছেন নরওয়েতে যারা আছেন ওনারা একুশ ঘন্টা সিয়াম পালন করছেন একুশ ঘন্টা অনেক লম্বা সময় এই যে এত কষ্ট না খেয়ে পেটে ক্ষুধা লাগলেও আমরা খাচ্ছি না আল্লাহ সুহান তালার ভয়ে এই যে এত কষ্টের কাজ এর জন্য আল্লাহ সুহান তালা ঘোষণা করেছেন যে আসৌমুলি ও আনা আজিজি বিহি এই সিয়াম কেবল আমার জন্যই বান্দা রেখেছে আর এর প্রতিদান আমি নিজেই দিব এর প্রতিদান আল্লাহ সুবহান তালা নিজে দিবেন আপনার একজন বন্ধু আপনাকে গিফট করলে বন্ধুর অর্থনৈতিক অবস্থার দিকে তাকিয়ে আপনি কনফার্ম হতে পারবেন আপনার বন্ধু আপনাকে কি রকমের গিফট দিতে পারে আপনার কোম্পানির মালিক আপনাকে যদি গিফট দেওয়ার চিন্তা করে আপনার বন্ধুর যে গিফট কোম্পানির মালিকের গিফটটা কিন্তু একরকম হবে না পার্থক্য হবে আপনাকে যদি সরকারিভাবে কোনো পুরস্কার দেওয়া হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই পুরস্কারটা দেখা যায় যে আরও বড় আপনাকে যদি আন্তর্জাতিক কোনো পুরস্কারে ভূষিত করা হয় দেখা যায় যে সে পুরস্কারটা আরও বড় তাহলে পুরস্কারটা কেমন হবে সেটা বোঝা যায় যে পুরস্কারটা থেকে আসছে সেটার উপর তাহলে আন্তর্জাতিক একটি পুরস্কারের নাম শুনলে আমরা বুঝি যে এটা অনেক দামি একটি পুরস্কার পাঁচশো টাকার কোনো জিনিস আন্তর্জাতিক পুরস্কার হতে পারে না এটা সবাই জানে তাহলে আল্লাহ সুবহান তালা আপনাকে পুরস্কার দিবেন আল্লাহ সুবহান তালা হচ্ছেন পুরস্কারের উৎস তাহলে আপনার পুরস্কারটা কি হতে পারে আপনি কল্পনাই করতে পারেন না কারণ কেন কল্পনা করতে পারেন না কারণ যে উৎস থেকে পুরস্কার আসে সে উৎস শক্তি সম্পর্কে সে উৎসের অর্থনৈতিক মানের মানের অর্থনৈতিক মানের অবস্থা আপনার জানা আছে বিধায় আপনি কল্পনা করতে পারেন আপনার পুরস্কারটা কেমন হবে কিন্তু আল্লাহ সুহানুয়ালার ক্ষমতার কি উৎস আল্লাহ সুহান অর্থনৈতিক অবস্থা কেমন এটা আপনি কোনো দিন কল্পনা করতে পারবেন না সুতরাং আপনার পুরস্কার কত মর্যাদাবান কত মূল্যবান পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না সুফান আল্লাহ গান্ধী এমন একটি গুরুত্বপূর্ণ মাস এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদাতে আমরা আজকে নিজেদেরকে সামিল করতে পেরেছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এই যে গুরুত্বপূর্ণ পাওনা গুরুত্বপূর্ণ পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমাদের মধ্য থেকে সমস্ত ভাইরা পাবে না সবাই পাবে না অনেক রোজাদাররা পাবে না আজকে আমরা এমন রোজাদারদের ব্যাপারে আলোচনা করব যারা কষ্ট করেছে কিন্তু পুরস্কার পাবে না এমন রোজাদারদের ব্যাপারে আলোচনা করব যারা অনেক কষ্ট করে সিয়াম পালন করেছে কিন্তু তারা আল্লাহ সুফান তালার কাছে পুরস্কার পাবে না অনেক লেখাপড়া করে পরীক্ষায় ফেল করেছে এমন হতভাগা ছাত্রীদের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব রসুল করিম সাল্লাম বলেছেন মানলাম যে ব্যক্তি ছাড়তে পারল না কৌলাজুরি মিথ্যা কথা খারাপ কথা বাজে কথা ক্ষতিকর কথা সমাজকে কুলসিত করার মতো কথা যারা ছাড়তে পারল না বলে আমাল আবি এবং এই টাইপের খারাপ কাজ যারা ছাড়তে পারল না যে কাজগুলো সমাজকে নষ্ট করে দিচ্ছে সমাজকে কলুষিত করছে সমাজের মানুষকে ক্ষতিগ্রস্ত করছে মিথ্যার বেসাদি যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন সমস্ত কথা এবং কাজ যারা ছাড়তে পারল না তাদের জন্য ঘোষণা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত ব্যক্তিরা খাবার দাবার ছেড়ে দিয়ে কষ্ট করে সারাদিন না খেয়ে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে তারপরেও পানি খাচ্ছে না এত কষ্ট করবে এই কষ্ট আল্লাহ সুবাহর জন্য কোনো এই কষ্টের কোনো প্রয়োজনীয়তা আল্লাহ সুবাহর কাছে নাই তাহলে একজন ব্যক্তি শুধুমাত্র খাবার দাবার ত্যাগ করল তার চরিত্রের কোনো চরিত্রের কোনো রকমের সংশোধন সে আনতে পারল না আগে ছিল মিথ্যাবাদী সিয়াম পালন করেও সে মিথ্যাবাদী আগে ছিল বেনামাজি সিয়াম পালন করেও বেনামাজি আগে ছিল ঠকবাজ সিয়াম পালন করেও ঠকবাজ আগে ছিল প্রতারক সিয়াম পালন করেও প্রতারক আগে খাদ্যে ভেজাল মেশাত সিয়াম পালন করেও ভেজাল মেশাচ্ছে আগে ঘুষ খেত সিয়াম পালন করছে ঘুষ খাচ্ছে এমন সমস্ত ব্যক্তিদের ব্যাপারে ঘোষণা হচ্ছে তারা তাদের খাবার ছেড়ে দিবে তারা পানাহার ছেড়ে দিবে এই ত্যাগের কোনো মূল্য আল্লাহ সুবাহন তালার কাছে সে পাবে না এর কোনো প্রয়োজন আল্লাহ সুবাহন তালার নাই জালিক আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমাদের সমাজে এমন ব্যবসায়ী নাই যে ব্যক্তি সিয়াম পালন করছে এর পাশাপাশি ওজনে কম দিচ্ছে এমন ব্যবসায়ী কি আমাদের দেশে নাই এমন ব্যবসায়ী কি আমাদের দেশে নাই দশ টাকার জিনিস সিয়াম আসার কারণে রমাদন শুরু হওয়ার কারণে পঞ্চাশ টাকায় বিক্রি করছে আপনি নিতে চাইলে নেন না নিলে না খেয়ে মরেন এমন ব্যবসায়ীদের উপস্থিতিকে আমরা বাজারে লক্ষ্য করছি না প্রথম রোজার দিনে জিজ্ঞেস করলাম ভাই বেগুন কত টাকা কেজি উনি আমাকে বললেন একশো টাকা কেজি একশো টাকা কেজি বেগুন আফসোসের ব্যাপার হচ্ছে আজকে আপনি অমুসলিমদেরকে দেখুন যখন তাদের ধর্মীয় কোনো কালচার ধর্মীয় কোনো উৎসব পালনের সময় আসে তখন তাদের ব্যবসায়ীরা দোকানে দোকানে শপিং সেন্টারগুলোতে প্রয়োজনীয় সামগ্রীতে তারা সেল দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে বড়দিন উপলক্ষে এত পার্সেন্ট ডিসকাউন্ট এত পার্সেন্ট ছাড় দিয়ে দিয়েছে ফ্রি খাবার বিতরণ করছে আফসোসের ব্যাপার হচ্ছে আজকে মুসলিমদের রমাদন আগমন করল আর এক শ্রেণীর পয়সার গোলামেরা টাকার গোলামেরা অর্থের গোলামেরা তারা বাজারে দাম বাড়িয়ে দিল সাধারণ মানুষেরা এই রমাজন আসছে নাকি তাদের জন্য এক অভিশাপ আসছে তারা সেই চিন্তায় পড়ে গিয়েছে নাউজবিল্লাহ জালিক আল্লাহ সুবহানু এই চমৎকার নিয়ে আমাদকে যারা আল্লাহ সুফান আল্লাহ সুবহান এই চমৎকার নিয়ে আমাদকে যারা মানুষের কাছে অববাদে রূপান্তরিত করেছে তারা সিয়াম পালন করলে আল্লাহ সুবাহর কাছে এই সিয়ামের কোনো মূল্য থাকবে না আজকে একজন ব্যক্তি সিয়াম পালন করছে এর পাশাপাশি খাদ্যে ফরমালিন মেশাচ্ছে ফলে ফরমালিন মেশাচ্ছে খাদ্যে ভেজাল ঢোকাচ্ছে সাধারণ মানুষেরা এগুলো খেয়ে খেয়ে মারা যাচ্ছে আমি আমার চিন্তায় আমি আমি আমার নিজের গবেষণায় আমি যা বুঝতে পেরেছি যে সমস্ত ব্যক্তিরা খাদ্যে ভেজাল মেশাচ্ছে খাদ্যে দুই নাম্বারই ঢুকাচ্ছে আর মানুষের কাছ থেকে ন্যায্য মূল্য আদায় করছে ওই সমস্ত মানুষেরা যারা হত্যা করছে দিনে দুপুরে মানুষকে মেরে ফেলছে তাদের চেয়ে কোনো অংশে কম অপরাধী হিসেবে আল্লাহর সামনে কেয়ামতের দিন দাঁড়াবে না সমান অপরাধী হয়েই দাঁড়াবে আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন আমি একটি উদাহরণ দিচ্ছি মনে করেন একজন সৎ মা তার একটি সন্তান আছে সন্তানকে সে সহ্য করতে পারে না এখন ওই মহিলা যদি রাত্রিবেলায় ঘরে কেউ নাই সন্তান ঘুমিয়ে আছে ওই মহিলা পারে তার রান্নার বটি নিয়ে ঘর থেকে চাকু নিয়ে ওই বাচ্চাটার গলা থেকে দেহকে আলাদা করে ফেলতে কেউ বাধা দেওয়ার মতো নাই কারণ সে চাচ্ছে না এই বাচ্চাটা দুনিয়ায় বেঁচে থাকুক কিন্তু ওই মহিলা এই কাজটি করছে না কেন করছে না কারণ সে যদি আজকে এই বাচ্চাটাকে মেরে ফেলে সকালবেলায় হয়তো তাকে পুলিশ এসে ধরে জেলখানায় নিয়ে যাবে সে যে শান্তির জন্য যে লাভের জন্য তাকে হত্যা করতে চাচ্ছে সে লাভ তো আসবে না এই কারণে সে তাকে হত্যা করে নাই সে কি করল সে যে রান্নায় যে খাবার রান্না করছে এই বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছে প্রতিনিয়ত ওই মা ওই বাচ্চার খাবারে পয়জন ঢুকাচ্ছে বাচ্চা একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর দুই বছর পরে হঠাৎ একদিন বাচ্চাটা মারা গেল সমাজের সমস্ত মানুষেরা জানল বাচ্চাটা অসুখ হয়ে মারা গিয়েছে অসুস্থ হয়ে মারা গিয়েছে কিন্তু আল্লাহ সুবাহ জানেন আর এই মহিলা জানে এই বাচ্চার হত্যাকারী কে এই বাচ্চাকে ওই মহিলা হত্যা করেছে কে আমাদের দিন আল্লাহ সুবাহ কাছে ঘাতক মা হিসেবে হত্যাকারিণী হিসেবে খুনি মা হিসেবে আল্লাহর সামনে ওই মহিলাকে দাঁড়াতে হবে দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক অনুরূপভাবে আজকে যারা রাস্তাঘাটে মানুষকে হত্যা করছে তাদেরকে আমরা খুনি বলছি তাদেরকে আমরা ঘাতক বলছি তাদেরকে আমরা হত্যাকারী বলছি সন্ত্রাসী বলছি কিন্তু যে সমস্ত ব্যবসায়ীরা আমাকে এবং আপনাকে সুকৌশলে খাবারের মধ্যে পয়জন ঢুকিয়ে দিচ্ছে দিনে দিনে মাসের পর মাস খেয়ে খেয়ে বৎসরের পর বৎসর খেয়ে খেয়ে একদিন আমি হয়তো ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছি দুনিয়ার সব মানুষ বলছে লোকটা অসুখ হয়ে মারা গেল কিন্তু কেয়ামতের দিন আল্লাহ সুবাহর সামনে ওই সমস্ত ব্যবসায়ীরা যারা আমাকে পয়জন দিয়ে মেরেছে তারা কিন্তু খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে যারা আজকে ব্যবসা করছে পয়সা উপার্জন করছে পাশাপাশি সিয়াম পালন করছে তাদের কাছে আমাদের পৌঁছে দেওয়ার মতো কথা হলো আপনি যেভাবে ব্যবসা করছেন ফরমালিন ঢুকিয়ে খাবারের মধ্যে ব্যবসা করছেন কেয়ামতের দিন হাজার হাজার মানুষ আপনার কাছ থেকে ফল কিনে নিয়েছে হাজার হাজার মানুষ আপনার কাছ থেকে সবজি কিনে নিয়েছে আর আপনি সে খাবারে পয়জন ঢুকিয়েছিলেন কেয়ামতের দিন হাজার হাজার মানুষের খুনের অপরাধ আপনার মাথায় চাপানো হবে এরপর আপনার এই সিয়ামের কোনো মূল্য আপনি সেদিন পাবেন না এই সিয়াম পালন করে যে সবটুকু আপনার হলো এই সবটুকু আপনার কনজিউমার যারা আছে ভোক্তা যারা আছে তারা সেদিন ভাগ করে নিয়ে যাবে আর আপনি মিসকিনের মতো অসহায়ের মতো জাহান নামে আপনি পৌঁছে যাবেন এর চেয়ে আফসোসের কথা আর কি হতে পারে সম্মানিত ভাইরা এই শ্রেণীর ব্যবসায়ীদের কাছে আমরা বলতে চাই আমাদের এখানেও যদি কোনো ব্যবসায়ী থাকেন আল্লাহকে ভয় করেন আজকে আপনার দশ টাকা বিশ টাকা ভালো ইনকাম হচ্ছে বিদায় আপনি হাজার হাজার মানুষকে খুন করতে পারেন না আপনি হাজার হাজার মানুষের জীবন নষ্ট করতে পারেন না আজকে হয়তো আমি খাবার কিনে এনে অসুস্থ হচ্ছি না কিন্তু আপনাদের পরিচিত কোনো ভাই যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকে এমন একজন ভাই যদি বাংলাদেশে এসে দশ দিন পনেরো দিন থাকে দেখা যায় ফুড পয়জনিং শুরু হয়ে গিয়েছে উনি অসুস্থ হয়ে পড়েছেন ওনাকে মেডিকেলে ভর্তি করতে হচ্ছে আমরা অসুস্থ হচ্ছি না আমরা ইউজ টু হয়ে গিয়েছি আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি সাময়িকভাবে আমরা অসুস্থ হচ্ছি না কিন্তু যেদিন অসুস্থ হব সেদিন আর আমাদের রক্ষা নাই ডাক্তার বলে দিবে ক্যান্সার হয়েছে আর বাঁচার উপায় থাকবে না এজন্যে আপনাদেরকে বলছি যারা মানুষকে ওজনে কম দিচ্ছেন আমরা শুধু মনে করি বাটখারা দিয়ে পাল্লা ঠিকই তো আছে পাল্লাতে তো আমাকে কম দিচ্ছে না ভালো ব্যবসায়ী ওজনে কম দেয়া শুধু বাটখারার ওজনে কম দেয়াটাই নয় আপনি আমার থেকে কেজিতে একশো টাকা করে কেজি আম আমের দাম নিচ্ছেন কিন্তু যে আম আমাকে দিচ্ছেন সেটার মূল্য চার আনাও না সেটা ফেলে দেওয়ার মতো অবস্থা তা খেলে মানুষ মারা যাওয়ার অবস্থা হবে এই আম আপনি আমার কাছে একশো টাকার বিনিময়ে দিচ্ছেন আপনি আমার থেকে গ্রহণ করছেন ভালোভাবে আর আমাকে যখন দিচ্ছেন আমাকে আপনি ঠকিয়ে দিচ্ছেন এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে কোরআনের ঘোষণা হলো ওয়াইলুল্লিল মুতফিফিন ধ্বংস তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মানুষকে ওজনে কম দেয় আল্লা দিন ইদাক্তালু আলান্নাসিয়াস্তাউফুন যখন তারা মানুষের কাছ থেকে নেয় যথার্থভাবে আদায় করে নেয় ঠিক ঠিকই চার আনা পয়সা আপনি কম নিচ্ছেন না একশো টাকা আপনি আদায় করছেন ওয়াইজা কালো হোম আউানো হোম ইয়ক্সিরোন আর যখন তারা মানুষকে মেপে দেয় তখন তারা মানুষকে ঠকিয়ে দেয় আপনি আমার কাছ থেকে একশো টাকা গ্রহণ করলেন কিন্তু একশো টাকা মূল্যমানের ফল আমাকে দিলেন না আপনি আমাকে ঠকিয়েছেন আপনার জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করছে সেদিনের প্রতীক্ষায় থাকুন আপনার জন্য ধ্বংস অনিবার্য আপনার জন্য ধ্বংস অনিবার্য এই সিয়াম পালন করে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি আদায় করে আপনি কে আমাদের দিন পার পাবেন না আপনাকে ধরা খেয়ে যেতে হবে সম্মানিত ভাইরা আল্লাহ সুফান তালা আমাদেরকে সৎ ব্যবসায়ীদের সাথে সামিল করুন আমিন আল্লাহ সুফান তালা আমাদেরকে মানুষের উপকার করার তৌফিক দান করুন আমিন সম্মানিত ভাইরা আমাদের সমাজে এমন অনেক রোজাদার আছেন যারা সিয়াম পালন করছেন কিন্তু সলা আদায় করছেন না সিয়াম পালন করছেন কিন্তু সলা আদায় করছেন না কিংবা এগারো মাস আপনি সিয়াম পালন এগারো মাস আপনি সলা আদায় করেননি রমাদন আসার পরে রোজাও রাখছেন সিয়াম সলাদ পালন সলা আদায় করছেন নিঃসন্দেহে আপনার এই কাজটুকু প্রশংসার দাবি রাখে কিন্তু আপনার চিন্তা যদি এমন হয় ঈদের চাঁদ দেখার সাথে সাথে আমার সলা আদায় বন্ধ হয়ে যাবে তাহলে আপনার জন্য ঘোষণা হচ্ছে আপনার এ সিয়াম আদায় হবে না আপনার চিন্তা যদি এমন থাকে ঈদের দিনের ফজরের নামাজ আর আমি পড়ব না রমাদন পর্যন্ত সলা আদায় করব। তাহলে মনে রাখুন আপনার সলা আপনার সিয়াম কোনো কিছুই আল্লাহর কাছে কবুল নাও হতে পারে কারণ কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে এরকম পরিকল্পনা করে সলাদ ছেড়ে দেওয়ার চিন্তা করে ওই ব্যক্তি কুফরিতে লিপ্ত এই ব্যক্তি যদি মারা যায় তাহলে কাফের অবস্থায় মারা যাবে ওই ব্যক্তির জন্য সিয়ামের কোনো মূল্য নাই বরং আপনি চিন্তা করেন এইবার রোজায় আমি সলাদ শুরু করলাম ইনশাল্লাহ জীবনে আর কোনো দিন সলাদ ভাঙব না আমি মুসল্লি হয়ে যাব আল্লাহ সুবাহানতালা আপনার আগের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানতালা আপনি যতদিন সলাৎ আদায় করতে পারলেন না সেই সলাদগুলোর জন্য আপনাকে ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আমাদের সমাজের অনেক রোজাদার আছেন যারা সিয়াম পালন করছেন এর পাশাপাশি ঘুষের সাথে লিপ্ত সুদের সাথে লিপ্ত ওই সমস্ত ভাইদেরকে বলছি আপনি সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহুয়া তালা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকছেন নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ কিন্তু এই কাজের একটি সুদূর প্রসারী লক্ষ্য ছিল সুদূর প্রসারী টার্গেট ছিল এই যে আল্লাহ তালা আপনাকে সুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত সূর্যাস্ত পর্যন্ত পনেরো ঘন্টা সময় হালাল জিনিস থেকেও আপনাকে বিরত রাখতে বাধ্য করছে আপনিও থাকছেন এটা আপনার জন্য চমৎকার একটি ট্রেনিং আপনাকে বুঝে নিতে হবে ট্রেনিং শেষ করার পরে কাজে ফিরে এসে যদি ওই ট্রেনিংয়ের কোনো ইম্প্যাক্ট কোনো প্রভাব যদি না থাকে তাহলে ট্রেনিংয়ের কোনো মূল্য কি আছে নাই আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনে বলছেন কুথিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুথিবা আলাল্লাদিন আমিন কাবলিকুম তোমার যেমনইভাবে তোমাদের পরবর্তী পূর্ববর্তীতে যারা ছিল আগের মানুষ যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল কেন এই সিয়ামটা আল্লাহ কেন ফরজ করেছেন কেন হালাল জিনিসগুলো আমার জন্য হারাম করেছেন সাময়িক সময়ে আমার ট্রেনিং আদায় করে নিচ্ছেন কেন লা কুমতাত্তা তাত্তাকুন আশা করা যায় তোমরা তাকোয়াবান হবে মুত্তাকি হবে আল্লাহকে ভয় করবে এ সিয়াম আমাদেরকে শেখায় যে আমি আল্লাহ হাত তালাকে বিশ্বাস করি বলে আমি আল্লাহ হাত আল্লাহকে ভালোবাসি বলে আমি আল্লাহ হাত আল্লাহকে ভালোবাসি বলে তার কথা অনুযায়ী আমার জন্য যেটি হালাল ছিল সেটিও আমি তার সন্তুষ্টির জন্য হারাম করে নিয়েছি অনুরূপভাবে বাকি জীবনটাতে যখন আমি আমার এগারো মাস জীবন যাপন করব সেখানেও আমার মালিক যেগুলো আমার জন্য হারাম করেছেন আমি আমার নিজের জন্য হারাম মনে করব আমার মালিক আমার জন্য যেটাকে হালাল করেছেন আমি আমার নিজের জন্য সেটিকে হালাল হিসেবে গ্রহণ করব। আল্লাহ সুবাহতালা সুদকে আপনার জন্য হারাম করেছেন এই সিয়াম আপনাকে শেখাবে সুদ থেকে আপনাকে বিরত থাকতে হবে আল্লাহ সুবহান তালা আপনার জন্য ঘুষকে হারাম করেছেন এ সিয়াম আপনাকে শেখায় আপনাকে ঘুষ থেকে বিরত থাকতে হবে আপনি সিয়ামও পালন করছেন আবার ঘুষের সাথে জড়িত ঘুষের পয়সা দিয়ে সুদের পয়সা দিয়ে ইফতার করছেন মসজিদে লোকদেরকে ইফতার করাচ্ছেন এই রকমের কাজের এই রকমের আমল এরকমের দামের দানের কোনো মূল্য আল্লাহ সুবহান তালার কাছে পাবেন না কেননা আল্লাহ সুবহান তালা বলেছেন ইন্নাল্লাহা ইল্লা তৈব আল্লাহ সুবহান পবিত্র কোনো বস্তু ছাড়া পবিত্র কোনো জিনিস ছাড়া কখনো কবুল করেন না আপনার সম্পদ যদি অপবিত্র হয় আপনার সম্পদ যদি না পথে হারাম পথে উপার্জিত সম্পদ হয় আপনার এই ইফতার আল্লাহর কাছে কবুল হবে না আপনার এই দান আল্লাহর কাছে কবুল হবে না আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের সমাজের যে সমস্ত মানুষেরা সারাটা জীবন আপনার অনাচার করেছে দুরাচার করেছে তার গোটা জীবনে সে অবৈধ উপার্জন করে বড় হয়েছে সম্পদের পাহাড় গড়েছে শেষ জীবনে এসে সে মনে করছে আমি আল্লাহ রাস্তায় দশ হাজার বিশ হাজার এক লক্ষ টাকা দান করে দিলাম মানে আমার কোটি কোটি অবৈধ টাকা আমার কোটি কোটি টাকা অবৈধ সম্পদ সব হালাল হয়ে গেল আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের সমাজের মানুষেরা এমনটাই মনে করে যে সারা জীবন যে হারাম উপার্জন করলাম আজকে দশ হাজার টাকা মসজিদে দান করে দিলাম তার মানে আমার জীবনের এই গোটা জীবনের হারাম যত উপার্জন হয়েছে সব আমার জন্য কি হয়ে গেল হালাল হয়ে গেল এমন ধারণা করবেন না আল্লাহ সুবহানাহু আপনার কোয়ান্টিটি দেখবেন না আল্লাহ সুবহানাহু আপনার কোয়ালিটি দেখবেন আপনি পাঁচ টাকা দান করেন কিন্তু হালাল উপার্জন থেকে দান করেন সেটির মূল্য আল্লাহ সুবহানাহু কাছে কোটি কোটি কোটি গুণ বেশি হতে পারে পক্ষান্তরে আপনি পাঁচ কোটি টাকা দান করলেন কিন্তু আপনার উপার্জন হালাল না আপনার উপার্জন সুন্দর না মানুষের মানুষকে জুলম করে মানুষের উপর জুলম করে আপনি পয়সা উপার্জন করে নিয়ে এসছেন এই টাকা কোটি টাকা হতে পারে আল্লাহ সুবাহতালার কাছে এটার কোনো মূল্য কেয়ামতের দিন আপনি পাবেন না প্রিয় ভাইরা আমাদের সমাজের এমন অসংখ্য ব্যক্তি আছেন যারা সিয়াম পালন করছেন কিন্তু এর পাশাপাশি মানুষের সাথে প্রতারণা করছেন প্রতারণা করছেন মিথ্যা বলছেন মিথ্যা শপথ করে আপনি মালামাল বিক্রি করছেন এই রমাদন মাসে সামনে যেহেতু ঈদ আমাদের সমাজের মানুষেরা কেনাকাটায় ব্যস্ত হয় যারা কোনোদিন কাপড় চোপড় না কিনে তারাও চায় এ রমাদনের শেষের দিকে এসে ঈদের জন্য একটি জামা কিনতে আফসোসের ব্যাপার হচ্ছে আজকের ব্যবসায়ীরা মিথ্যা শপথ করে আপনার কাছে জামা বিক্রি করছে কাপড় বিক্রি করছে মিথ্যা কথা বলছে আপনি যা দাম আপনার কাছে যা দাম চাইল আপনি আরেকটি দাম বলার পরে সে বলতেছে আল্লাহর কসম ভাই পাঁচ হাজার টাকা দিয়ে আমি কিনেছি অথচ সে ব্যক্তি এই জামাটি হয়তো দু হাজার তিন হাজার টাকায় কিনেছে একজন মুসলিম আপনি আপনি শুনলেন সে বলছে আল্লাহর কসম আমি পাঁচ হাজার টাকায় কিনেছি তখন আপনি দুশো টাকা চারশো টাকা তাকে বাড়িয়ে ওই জামাটি নিয়ে আসলেন সে তো মনে মনে খুশি যে আজকে পাইছি একজন সরল মানুষ সহজ সরল মানুষ তাকে আমি ঠকিয়ে দিলাম আর আমি লাভবান হয়ে গেলাম আফসোস ওই ব্যবসায়ীর জন্য ওই মোটা চিন্তার ব্যবসায়ীর জন্য যিনি নিজেই নিজেকে ঠকালেন কেয়ামতের দিন ওই ব্যক্তি ঠকে যাবে আর যাকে ঠকালেন তিনি কেয়ামতের দিন হাসবে এরকম ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন কেয়ামা তিন শ্রেণীর ব্যক্তি যাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ সুবাহ কথা বলবেন না ওয়ালা ইলাইহিম তাদের দিকে তাকাবেন না ওয়ালা কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবেন না গোনা থেকে পরিচ্ছন্ন করবেন না তার মানে পাপিষ্ট অবস্থায় রেখে দিবেন ওয়ালাহুম আজাবুন আজিম আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হচ্ছে আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিক আতাহ বিল হালিফিল কাজিব এক শ্রেণী হচ্ছে আল মুসবিল আয় মুসবিলুল ইজার ওই সমস্ত মানুষেরা যারা ইচ্ছে করে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে অহংকার নিয়ে টাকনুর উপরে কাপড় উঠানোকে যারা ডিসক্রেডিট মনে করে যারা মনে করে আমাকে অসুন্দর দেখাচ্ছে আমাকে স্মার্ট লাগছে না ইচ্ছা করে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে হাদিস কিন্তু সহি মুসলিমের আমি বানিয়ে বলছি না সাহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি যাদের সাথে আল্লাহ ওয়া তালা কেয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে গুণা থেকে পরিচ্ছন্ন করবেন না তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি এদের একজন হচ্ছে যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে সেকেন্ড ব্যক্তি হচ্ছে ওয়াল মান্নান যে মানুষকে দান করে খোটা দেয় দান করার পরে আবার খোটা দেয় তোমাকে না আমি সেটি দিয়েছিলাম দান করার পরে আবার খোটা দেয় ওই ব্যক্তি তৃতীয় ব্যক্তি হচ্ছে ওয়াল মুনাফেক ওই বিক্রেতা যে ব্যক্তি মিথ্যা শপথ করে মানুষের কাছে মালামাল বিক্রি করছে তারা আল্লাহ সুহান তালার রহমত থেকে কেয়ামতি দিন বঞ্চিত হবে আফসোস ওই সমস্ত ব্যবসায়ীদের জন্যে যারা এই দুনিয়ার চাকচিককে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে ঘা গা ভাসিয়ে দিয়েছে এই সামান্য কিছু পয়সার পয়সার কাছে নিজেদের ইমানকে বিক্রি করে দিয়েছে আল্লাহ রসুল বলেছেন তাইসা আরি ও দিরহাম পয়সার গোলামরা দিনার দিরহামের গোলামরা ধ্বংস হোক তাদের জন্য ধ্বংস যারা পয়সার গোলাম হয়ে গিয়েছে যেভাবেই হোক আমাকে পয়সা উপার্জন করতে হবে এই রকমের মানুষেরা আল্লাহর রহমত থেকে কেয়ামতি দিন বঞ্চিত হবে তাহলে মিথ্যা শপথ করে যে সমস্ত রোজাদাররা সিয়ামও পালন করছেন আবার মিথ্যা শপথ করে মালামাল বিক্রি করছেন আপনাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে এই সিয়াম আপনার কোনো উপকারে আসতে নাও পারে আরেক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা মানুষকে ঠকাচ্ছে বিভিন্নভাবে প্রতারণা করছে শুধু ব্যবসায়ীরা না চাকরিজীবী থেকে শুরু করে সমস্ত পেশাজীবীরা তাদের নিজ নিজ দায়িত্বে যারা প্রতারণা করছে তাদের মালিকের যে অধিকার সেটি দিচ্ছে না তারাও কিন্তু আল্লাহ সুবহান তালার কাছে ধরা খেয়ে যাবে রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনের একটি ঘটনা একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাজারে গেলেন মার্র আলা সুব্রতিত্ব আম তিনি একটি খাবার বিক্রি হচ্ছে এমন একটি দোকানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন আল্লাহ রসুল খাবার দেখে একটু সন্দেহ করলেন যে এখানে হয়তো কোনো রকমের ঝামেলা আছে ফিহা তিনি ওই খাদ্যদ্রব্যের খাদ্য স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন ফানালাত বালালান তখন তার হাতটা খাবারের ভেতর ঢুকিয়ে দেওয়ার পর হাত ভিজে গেল তখন আল্লাহ রসুল বলেন মা হা যাইয়া সাহেবাত আম হে খাদ্য বিক্রেতা এটা কি উপরের খাবারগুলো তো শোক না উপরের খেজুরগুলো তো শোক না কিন্তু ভেতরে যে খেজুরগুলো রয়ে গিয়েছে এগুলো তো নরম হয়ে গিয়েছে এগুলো নষ্ট হয়ে যাওয়ার অবস্থা তুমি এগুলোকে ভেতরে রেখেছ কেন তখন ওই ব্যক্তি বলল আসবাত হুসামা ইয়া রসুল আল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল বৃষ্টির পানি পড়ে ভিজে গিয়ে এটি নরম হয়ে গিয়েছে এই কারণে আমি এটি নিচে রেখেছি তখন আল্লাহ রসুল বললেন আমা জাল তাহু ফাউকত্ত আম কাই তুমি কি পারলে না এই নরম খাবারটা উপরে রাখতে যাতে করে মানুষ বুঝতে পারে তোমার এখানের খাবারের মধ্যে কিছুটা সমস্যা আছে এই খাবারটা যে একটু দুর্বল এটি তুমি উপরে রেখে মানুষকে বুঝালে না কেন তুমি কেন উপরে শক্ত খাবার টাটকা খাবার রাখলে যাতে করে মানুষ মনে করে এখানে যা আছে সবটাই টাটকা এইভাবে তুমি প্রতারণা কেন করলে মান গসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি প্রতারণা করে যে ব্যক্তি প্রতারক সে আমার উম্মত না সে আমাদের দলভুক্ত না সে মুসলিমদের কাতারে থাকতে পারে না তাহলে আজকে কয়জন ব্যবসায়ী আছে প্রতারণা ছাড়া ব্যবসা করছে কয়জন ব্যবসায়ী আপনি পাবেন এই জন্যই তো রসুল করিম সাল্লাম বলেছেন আত্মাজুর সদুকুল আমিন مع النبيين والصديقين والشهداء والصالحين সৎ ব্যবসায়ীরা কেয়ামতের দিন নবীদের সাথে হাসর করবে শাহিদদের সাথে হাসর করবে সিদ্দিকদের সাথে হাসর করবে সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে তারা কেয়ামতের দিন থাকবে যদিও হাদিসটির ব্যাপারে কেউ কেউ দুর্বলতা বলেছেন হাদিসটিতে দুর্বলতা আছে সানাদের দিক থেকে কিন্তু কথাটুকু আমরা মানতে পারি যেহেতু ফজিলতপূর্ণ একটি কথা সুতরাং যারা আজকে ব্যবসা করছেন আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান এই সিয়াম আপনাকে যেন এই সিয়াম আপনাকে যেভাবে খাবার থেকে বিরত রাখছে এই সিয়াম যেন আপনাকে খাবারের ভেজাল ঢোকানো থেকেও বিরত রাখতে পারে তাহলেই আপনার সিয়ামের মর্যাদা রক্ষা হবে সিয়ামের উদ্দেশ্য সাধিত হবে সিয়াম পালন করে আপনি আল্লাহর কাছে যা চাচ্ছেন সেই পাওনাটা অনেক বেশি সহজ হবে এর বিপরীতে যদি আপনার অবস্থান থাকে তাহলে আপনি কষ্ট করে খাবার দাবার ছাড়ার চেয়ে আপনি খাওয়া দাওয়া করে সময় পাস করতে পারেন আপনার এই খাবার দাবার ছেড়ে কোনো লাভ হবে না এটি রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমরা বলছি না সম্মানিত ভাইরা সুতরাং আসুন আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে মানবতার যে অধিকার আমার কাছে রয়েছে মানবতা মানুষের যে অধিকার আমার কাছে পাওনা তাদের অধিকারে যেন আমি কার্পণ্য না করি তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে যেন আমি গাফিলতি আমার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 মুসলিম ভাইরা আজকে সিয়াম পালন করতে পারছে না আজকে আমরা আল্লাহকে স্মরণ করছি আতর খুশবু লাগিয়ে মসজিদে আসতে পারছি আর আজকে আমাদের ভাইরা মরুভূমিতে অস্ত্র বহন করছে তাদের শরীর থেকে রক্ত বের হয়ে তাদের শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে আজকে আমরা এত সুন্দর পরিবেশে আছি আমাদের ওই ভাইয়েরা নিজেদের ইসলাম রক্ষার জন্য প্রাণ বিসর্জন করছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুন আল্লাহ আল্লাহ আল্লাহ সুফান তালা তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন তাদের এই সংগ্রামকে কবুল করুন এই কুফফারদেরকে আল্লাহ সুবহান তালা ধ্বংস করে দিন যারা মুসলিম মা বোনদেরকে নির্যাতন করছে তাদেরকে আল্লাহ হাত তালা সঠিক বোঝার তৌফিক দান করুন আর না হয় তাদের উপর আল্লাহ সুহান আসমান থেকে গজব নাজিল করুন আমিন আল্লাহ আলাইক আল ইয়াহুদ আওয়ান আল মুশরিকিন আল্লাহ আলাইক আল আল্লাহ আলাইক আল ইয়াহুদ আওয়ান আল মুশরিকিন আল্লাহ ইন্না নাজালু কাফি নহরিহিম অনাউজুবিকামিন রহিম সম্মানিত ভাইরা গত মিয়ানমারে যখন মুসলিমদের উপর নির্যাতন চালানো হলো তখন আমি একটি ঘটনা শুনেছিলাম দেখেন আজকে ইরাকে মুজাহিদরা অস্ত্র নিয়ে কুফফারদের মোকাবেলা করছে আর আমাদের এক শ্রেণীর মুসলিম তাদেরকে বলছে ফেতনাবাজ তাদেরকে বলছে তারা বিশৃঙ্খলা তৈরি করছে অথচ তারা ইসলামকে রক্ষার জন্য কাজ করছে আর তারা অস্ত্র ধারণ করছে কুফফারদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে আর কাফের শক্তি যখন ড্রোন অ্যাটাক করে আমাদের মুসলিম মা বোনদেরকে মেরে ফেলছে অসহায় নিরাপরাধ শিশুদেরকে হত্যা করছে তখন কিন্তু মুসলিমরা কোনো ফতোয়া দিচ্ছে না আফসোসের ব্যাপার মিয়ানমারে বৌদ্ধরা মুসলিম ভাইদেরকে ধরে তাদের মাথা নেড়া করে তাদেরকে বৌদ্ধদের শালু পরিয়েছে তারপর তাদেরকে হত্যা করেছে হত্যা করে মিডিয়াতে প্রচার করেছে মুসলিমরা বৌদ্ধদেরকে হত্যা করেছে মুসলিমদেরকে মাথা নেড়া করে শালু পরিয়েছে তারপর তাদেরকে হত্যা করেছে এরপর মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে মুসলিমরা বৌদ্ধদেরকে মেরে ফেলেছে আর এই ইস্যুকে কেন্দ্র করে মুসলিমদের উপর নির্যাতন চালু হয়েছিল আজকে শুধুমাত্র মিডিয়ার চোখে আমাদের চোখ রাখলে আমরা সত্য উদ্ঘাটন করতে পারবো না এর পেছনে অনেক মিথ্যা লুকিয়ে আছে এই জন্যে মুসলিমদের জন্য যারা আজকে নির্যাতিত নিষ্পেষিত অসহায় ওই সমস্ত মুসলিম মা বোনদের জন্য আমাদের দোয়া করা উচিত আল্লাহ সুবাহতালা তাদেরকে ক্ষমা করে দিন তাদেরকে উত্তম যাজা দান করুন আমরা সহযোগিতা করতে পারছি না কমপক্ষে রাতে ওঠে চোখ থেকে দুই ফোঁটা অশ্রুত আমরা আল্লাহর সামনে ছাড়তে পারি তাদের জন্য আল্লাহ সুবহানুয়াতালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعظم وأكبر সবাই সলাতের জন্য দাঁড়াই